ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে সোনরে রে ভাই ঢাকার পরিচয় গানে গানে সোনরে রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের মেয়েরা চলে অনেক ফ্যাশন করে যুবক ছেলে দেখ দেখো না হাসি মুখে কি চকটি মারে ঢাকা শহরের মেয়েরা চলে অনেক ফ্যাশন করে যুবক ছেলে দেখ দেখো না হাসি মুখে কি চকটিপি মারে ওদের চলা ফেরা দেখে আমার ওদের চলা ফেরা দেখে আমার মনে লাগে ভয়ে গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরে ভাই চোরের অভাব নাই সাবধান চলা ফেরা নিয়ে যাবে টাকা পকেট করে পাকা করবে দিশে হারা ঢাকা শহরে ভাই চোরের অভাব নাই সাবধান চলা ফেরা নিয়ে যাবে টাকা পকেট করে পাকা করবে দিশে হারা সময় থাকতে হও হুঁশিয়ার সময় থাকতে হও হুঁশিয়ার এখানেই থাকার নয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় ঢাকা শহরের বলছি কথা অন্য জায়গার নয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় গানে গানে শোনো রে ভাই ঢাকার পরিচয় শাহ মদিনা সুস্থ সংস্কৃতির অঙ্গীকার সুস্থ সংস্কৃতির অঙ্গীকার